কার ইশারায় চলে মানব গাড়ি ভব কারি ইশারায় চলে গাড়ি ভাব মন একবার কারি ইশারায় চলে গাড়ি ভাব মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন বা কোন কারিগর করলো পিটিং কোন কারিগর কোন কারিগর করলো পিটিং তেলের নাই কারবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন বা কার ইশারায় চলে গাড়ি ভাবো মন কোন কারিগর করলো ফিটিং কোন কারিগর কোন কারিগর করলো ফিটিং তেলের নাই কারবার কার সারায় চলে গাড়ি ভাবো মন কার সারায় চলে গাড়ি ভাবো মন কোথা হতে আসে গাড়ি কোথায় চলে যায় কোনটা ফিকে ধরবে তারে থামাবে কোথায় হায় রে থামাবে কোথায় হায় রে থামাবে কোথায় কোন জমেতে পড়বে গাড়ি কোন জমেতে পড়বে গাড়ি কোথায় হবে পার কার ইশারায় নামে গাড়ি ভাবো মন একবার কার ইশারে চলে গাড়ি ভাবো মন যন্ত্রপাতি নাট বল্টু পুরান হলে ভাই এই পৃথিবীর কোথাও তো পাল্টানো রূপায় নাই রে পাল্টানো উপায় পাল্টানোর উপায় না লাইসেন্স আর রুট পারমিট লাইসেন্স আর রুট পারমিট কেড়ে নেবে সরকার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কোন কারিগর করলো পিটিং কোন কারিগর কোন কারিগর করলো পিটিং তেলের নাই কারবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার বাঁচার লাগি যুদ্ধ যারা করে গেল অকাতরে তাদের মাঝে নেই যে কেউ আজে ভব সংসারে বাচার লাগি যুদ্ধ যারা করে গেল অকাতরে তাদের মাঝে নেই যে কেউ আজে ভব সংসারে ভোলাম রিং ছেড়ে দিয়ে উদাস হলে ভাই অ্যাক্সিডেন্টে যাবি পেশে পাবি না রে হাই ভাই রে পাবি না রে হাই ভাই রে পাবি না রে হাই ইঞ্জিন তোর বিগড়ে যাবে ইঞ্জিন তোর বিগড়ে যাবে দেখবি অন্ধকার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মনেকে একবার কোন কারিগর করলো ফিটিং কোন কারিগর কোন কারিগর করলো ফিটিং তেলের নাই কারবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার